ইন্টারনেট ঠিক কতটা বহুভাষিক ইন্টারনেট এখনও আমাদের বাস্তব জীবনের মতো বহুভাষিক তো নয়ই দুঃখজনকভাবে তার ধারে কাছেও নয় এর কারণ আমরা বুঝতে চেষ্টা করি বিশ্বজুড়ে মানুষের কিছু পরিসংখ্যান ও অভিজ্ঞতা দুটোই একসাথে দেখে এখানে আমরা আপনাদের সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমাদের সহায়কদের কাজের সমৃদ্ধি ও গভীরতার কেবলমাত্র একটা সংক্ষিপ্ত সারাংশ ও বিশ্লেষণ যোগান দিতে পারছি অতএব আরও বিশদে জানতে ও অনুপ্রেরণা পেতে অনুগ্রহ করে ওদের প্রবন্ধগুলি পড়ুন প্রথমে আমরা দেখব কি কি প্রসঙ্গে দুনিয়ার নানা জায়গার মানুষ বিভিন্ন ভাষায় ইন্টারনেট ব্যবহার করেন আমরা দেখব কিভাবে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অংশে ও ভাষায় জ্ঞান এবং তথ্য ছড়ানো আছে অথবা নেই তারপর আমরা খুঁটিয়ে দেখব বিষয়বস্তু তৈরি ভাব বিনিময় এবং অনলাইনে তথ্য ভাগ করে নেওয়ার যেসব মুখ্য প্ল্যাটফর্ম ও অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলি প্রত্যেকটি কোন কোন ভাষায় উপলব্ধ যেহেতু গুগল মানচিত্র এবং উইকিপিডিয়া এমন দুটি বহুভাষিক কন্টেন্ট স্পেস যা আমরা সকলে রোজই ব্যবহার করি সেহেতু আমরা বিশদে দেখব বিভিন্ন ভাষায় এরা কিভাবে কাজ করে আমাদের এই যাত্রাপথে মানুষজন তাদের নিজেদের ভাষায় কিভাবে ইন্টারনেট ব্যবহার করছেন ও জ্ঞান চর্চায় নিজেদের অবদান রাখছেন তার গল্প এবং অভিজ্ঞতার বিবরণ আমরা ভাগ করে নেব যেমনটা আমরা জেনেছি আমাদের অধিকাংশ সহায়ককেই ইন্টারনেট ব্যবহার করতে ও তাদের কাছে জরুরি বিষয়গুলিতে নিজেদের কন্ট্রিবিউশন রাখতে তাদের প্রাথমিক ভাষা থেকে সরে এসে অন্য একটি ভাষাকে বেছে নিতে হয়েছে ভৌগোলিক ও ডিজিটাল জ্ঞান অসাম্য কোলন ভাষার প্রসঙ্গে আমরা জানি যে বিশ্বের ষাট শতাংশেরও বেশি এখন ডিজিটালি সংযুক্ত অধিকাংশই ফোন এবং মোবাইল ডিভাইসের মাধ্যমে যারা অনলাইনে আছে তাদের তিন চতুর্থাংশ আমাদের গ্লোবাল সাউথ থেকে Asia Africa Latin America Caribbean ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ কিন্তু ইন্টারনেটের দুনিয়ায় আমাদের অধিগম্যতা কতটা তাৎপর্যপূর্ণ ও সুষম অনলাইনে সর্বজনীন জ্ঞান যতটা আমরা ব্যবহার করি ততটা কি তৈরি করতে পারি ইন্টারনেট ব্যবহারকারীদের সাপেক্ষে বিশ্বের জনসংখ্যার তুলনাকারী মার্টিন এবং মার্কের সার্ভেতে আমরা পাই যে জনসাধারণের কিছু বিশেষ অংশ নানা সুপরিচিত ডিজিটাল স্পেস সহ ইন্টারনেট বাকিদের থেকে অনেক বেশি অর্থবহভাবে ব্যবহার করে উদাহরণ হিসেবে বলা যায় এমনকি অনলাইনে থাকা অধিকাংশ মানুষই গ্লোবাল সাউথ থেকে হওয়া সত্ত্বেও আমরা অনলাইনে তথ্য উৎপাদন বা জ্ঞান সৃষ্টির কাজে নয় ইন্টারনেট ব্যবহার করতে পারি কেবলমাত্র উপভোক্তা হিসেবে উইকিপিডিয়ার বেশিরভাগ সম্পাদনা গিট হাবের ব্র্যাকেট কোটানকোট কোডের এক অনলাইন ভান্ডার ব্র্যাকেট ক্লোজড অধিকাংশ অ্যাকাউন্ট এবং সবচেয়ে বেশি টর ব্যবহারকারীর ব্র্যাকেট একটি নিরাপদ ব্রাউজার ব্র্যাকেট ক্লোজড সকলেই ইউরোপ ও উত্তর আমেরিকার অধিগম্যতার এই অসাম্য ভাষার ক্ষেত্রে কি বোঝায় আমরা প্রত্যেকে কি নিজের নিজের ভাষায় ইন্টারনেট ব্যবহার করতে পারি আমরা কি নিজের নিজের ভাষায় বিষয়বস্তু এবং তথ্য উৎপাদন করতে পারি অন্যান্য অভিজ্ঞ অনুমান আমাদের দেখায় পঁচাত্তর শতাংশেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী মাত্র দশটি ভাষায় ইন্টারনেট ব্যবহার করে এই ভাষাগুলির বেশিরভাগেরই ইউরোপীয় ঔপনিবেশিক ইতিহাস রয়েছে ব্র্যাকেট ইংরেজি ফরাসি German Portuguese Spanish dot dot bracket closed অথবা এরা সেই সব নির্দিষ্ট অঞ্চলে প্রভাবশালী যেখানে অন্য ভাষাগুলি প্রাসঙ্গিক থাকার জন্য সংগ্রাম করে ব্র্যাকেট চীনা আরবি Russian dot dot dot bracket closed দু হাজার কুড়ি সালে মোটামুটি হিসেব করা হয়েছিল যে ইন্টারনেট ব্যবহারকারীদের পঁচিশ দশমিক নয় শতাংশ অনলাইনে এসেছে ইংরেজি ভাষা ব্যবহার করে উনিশ দশমিক চার শতাংশ ইন্টারনেট ব্যবহার করেছে চীনা ভাষায় বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী চীন দেশের এবং মনে রাখা দরকার যে আমরা যাকে কোটানকোট চীনা বলি তা কোনো একটি একক ভাষা নয় বরং বিভিন্ন ভাষার এক গোষ্ঠী খেয়াল করবার বিষয় এই যদিও বর্তমানে ইন্টারনেটে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষাগুলির অধিকাংশের উৎসই ইউরোপীয় কিন্তু বিশ্বের অন্য মহাদেশগুলির তুলনায় ইউরোপের ভাষা বৈচিত্র্য সবচেয়ে কম বিশ্বের সাত হাজার প্লাস ভাষার মধ্যে চার হাজারের বেশি এশিয়া এবং আফ্রিকা থেকে এসেছে ব্র্যাকেট এক একটিতে দু হাজারেরও বেশি ব্র্যাকেট ক্লোজড এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকার প্রতিটিতে এক হাজারটির বেশি ভাষা রয়েছে পাপুয়া নিউগিনি ও ইন্দোনেশিয়া হল সবচেয়ে বেশি ভাষা বৈচিত্র্যের দেশ পাপুয়া নিউগিনিতে আটশোরও বেশি এবং ইন্দোনেশিয়ায় সাতশোর বেশি যারা তাদের প্রাথমিক ব্র্যাকেট অথবা স্থানীয় ব্র্যাকেট ক্লোজড ভাষা হিসেবে কোনো ভাষায় কথা বলেন তাদের সংখ্যা অনুযায়ী দক্ষিণ এশিয়ার অনেক ভাষা bracket Hindi Bangla Urdu dot dot dot bracket closed বিশ্বের শীর্ষস্থানীয় দশটি ভাষার মধ্যে আছে কিন্তু দক্ষিণ এশিয়ার মানুষেরা এইসব ভাষায় ইন্টারনেট ব্যবহার করতে পারেন না এবং অবশ্যই যেমনটা আমরা ঈশান যার প্রথম ভাষা বাংলা তার কাছ থেকে জানতে পারি যদি আপনি নিজের পছন্দের ভাষায় ডিজিটাল মাধ্যমে তথ্য পেয়েও যান যে ধরনের তথ্য আপনি খুঁজছেন তা নাও পেতে পারেন ঈশানের ক্ষেত্রে যেমন প্রতিবন্ধকতা ও যৌনতার অধিকার সম্পর্কিত তথ্য দক্ষিণ পূর্ব এশিয়া যা বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার হওয়া অঞ্চলগুলির অন্যতম এবং পৃথিবীতে ভাষা বৈচিত্র্যের শীর্ষস্থানীয় এলাকাগুলিরও অন্যতম সেখানকার পরিস্থিতিও একই রকম পাস্কা ইন্দোনেশীয় ভাষায় bracket Bahasa Indonesia bracket closed যৌন অধিকার বিষয়ক তথ্য খুঁজতে গিয়ে ঠিক একইভাবে আটকে গেছে যেমনটা ঈশান বাংলায় আমরা আরও জানি যে বিশ্বের সাত হাজারটিরও বেশি ভাষার মধ্যে প্রায় চার হাজারটির লিখিত রূপ বা লিপি আছে যা হোক এই লিপিগুলির অধিকাংশই সেই ভাষাগুলিতে যারা কথা বলেন তাদের হাতে তৈরি হয়নি বরং এগুলি বিশ্বজুড়ে অজস্র ঔপনিবেশীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে উঠে এসেছে কোনো লিপি থাকা মানেই এই নয় যে সকলে তা বোঝেন বা বহুল ব্যবহৃত হয় বিশ্বের অধিকাংশ ভাষাই লেখার বদলে কথ্য বা সাংকেতিক পদ্ধতিতে সম্প্রচারিত হয় এমনকি যে ভাষাগুলির লিখিত রূপ রয়েছে তাদের মধ্যে অধিকাংশ প্রকাশনাই ইউরোপীয় ঔপনিবেশিক ভাষায় এবং আঞ্চলিকভাবে প্রভাবশালী ভাষাগুলিতে সেই তুলনায় অনেক কম দু সালে গুগলের আনুমানিক হিসেব অনুযায়ী প্রায় ১৩ কোটি বই এখনও অবধি প্রকাশিত হয়েছে এবং সেগুলির একটি বড় অংশ চারশো আশিটি ভাষায় সবচাইতে সুপ্রতিষ্ঠিত একাডেমিক গবেষণা পত্রিকা যেগুলির বিষয়ে বিজ্ঞান অথবা সমাজবিজ্ঞান ইংরেজি ভাষায় প্রকাশিত বিশ্বের সর্বাধিক ভাষায় অনুদিত বই হল বাইবেল ব্র্যাকেট তিন হাজারটিরও বেশি ভাষায় ব্র্যাকেট ক্লোজড এবং বিশ্বের সর্বাধিক ভাষায় অনুদিত নথি হল জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণা ব্র্যাকেট পাঁচশোটিরও বেশি ভাষায় ব্র্যাকেট ক্লোজড কেন এই আলোচনা জরুরি কারণ ডিজিটাল ভাষা প্রযুক্তি তাদের ভাষা সাপোর্ট ও লেখা আরও উন্নত করার জন্য প্রকাশিত বিষয়গুলির স্বয়ংক্রিয় প্রক্রিয়াকরণের ওপর নির্ভর করে কাজেই যখন সারা বিশ্বে লিখিত পাঠ্যবস্তুর প্রকাশনা এমনিতেই কয়েকটি ভাষার প্রতি পক্ষপাতী এবং কোনো অলিখিত ভাষাকে এর অন্তর্ভুক্ত করতে পারে না তখন আমাদের ভাষা বৈষম্য আরও গভীর হয় এবং অবশ্যই অলিখিত ভাষাগুলি যেগুলি সংকেত শব্দ অঙ্গভঙ্গি নড়াচড়ার ওপর নির্ভরশীল সেগুলি প্রকাশনার জগতে সম্পূর্ণ ব্রাত্য এবং তার ফলে প্রায়শই ডিজিটাল ভাষা প্রযুক্তিতেও তাদের ঠাঁই হয় না ধরা যাক অ্যানার কথা যেমনটা ও আমাদের বলেছে কোট ওয়েব চিরাচরিতভাবে কথ্য ভাষা ব্যবহারকারীদের জন্য নির্মাণ করা হয়নি আনকোট ইন্টারনেটে লিখিত ভাষার এই আধিপত্যের মধ্যে চিরাচরিতভাবে কথ্য এবং দৃশ্য ভাষায় বিষয়বস্তু খুঁজে পাওয়া বেশ কঠিন আমরা সহজে অঙ্গভঙ্গি সংকেত বা শীষ দেওয়া ভাষা অনুসন্ধান করতে পারি না উদাহরণস্বরূপ জোয়েল এবং ক্যাডির সাথে আমাদের সাক্ষাৎকারে তারা আমাদের অস্ট্রেলিয়ার মোবান্টুয়া স্ল্যাশ অ্যালিস স্প্রিংসের আরেন্টে ভূমিতে তৈরি প্রথম একগুচ্ছ দেশীয় ইমোজি সম্পর্কে জানায় আরও জানায় কিভাবে আরেন্টে ভাষায় অর্থ তৈরি করতে কথ্য শব্দের সঙ্গে প্রায়শই শারীরিক ভঙ্গি যুক্ত করতে হয় এমনা তিউনিশিয়া ও সেখানকার লোকজনের কথ্য বিভিন্ন ভাষা সম্পর্কে একই কথা বলে কোট যখন কোনো ভাষা সংরক্ষণের প্রসঙ্গ আসে তখন আমাদের শুধুমাত্র লেখার দিকে নজর দিলে চলবে না এটা আমাদের মৌখিক রূপে অঙ্গভঙ্গি সংকেত শীষ ইত্যাদির মাধ্যমেও করতে হবে যা লিখিত রূপে পুরোপুরি ধরতে পারা যায় না লিপি শব্দ অঙ্গভঙ্গি ও আরও নানা কিছু দিয়ে গড়া ভাষার বহুত্বের প্রতিনিধিত্ব করবার পক্ষে ডিজিটাল প্রযুক্তিগুলি খুবই সম্ভাবনাময় এছাড়াও যেসব ভাষা বিলুপ্তির দিকে এগোচ্ছে সমগ্র ভাষার চল্লিশ শতাংশেরও বেশি সেগুলিকে সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করতে ডিজিটাল প্রযুক্তি আমাদের সাহায্য করতে পারে প্রত্যেক মাসে দুটি করে আদিবাসী ভাষা এবং সেই ভাষার যাবতীয় জ্ঞান ভাণ্ডার চিরতরে আমাদের কাছ থেকে মুছে যায় কেন এইসব ভাষার প্রসঙ্গ অনলাইনে আরও ভালোভাবে উপস্থাপন করা হয় না ক্লডিয়া তার প্রবন্ধে ভাষা ও প্রযুক্তির আন্তঃসম্পর্ক বোঝাতে গিয়ে ত্রিমাত্রিক দৃষ্টিকোণের কথা বলেছেন লভ্যতা ব্যবহারযোগ্যতা এবং কিভাবে প্রযুক্তি বিকশিত হয় এই প্রতিবেদন জুড়ে যেমনটা আমরা দেখতে পাই যাকে ক্লডিয়া বলছেন কোট সংখ্যাগরিষ্ঠ ভাষা আনকোট ব্র্যাকেট যার সিংহভাগই ইউরোপীয় ঔপনিবেশিক ভাষা অথবা আঞ্চলিক প্রভাবশালী ভাষা ব্র্যাকেট ক্লোজড সেগুলিতে গণমাধ্যম পরিষেবা ইন্টারফেস ও অ্যাপের বিপুল সম্ভার রয়েছে যেখানে অন্য ভাষাগুলিতে কিবোর্ড যন্ত্র দ্বারা অনুবাদ বা কণ্ঠ শনাক্তকরণের মতো পরিকাঠামো সহ উপরের সব কিছুরই উপস্থিতি তুলনায় অনেক কম প্রযুক্তি কোম্পানিগুলিও এইসব সংখ্যাগরিষ্ঠ ভাষার পেছনে অনেক বেশি সময় ও সম্পদ খরচ করে কারণ এখানেই তারা সবচেয়ে বেশি লাভ দেখতে পায় পরিশেষে ক্লডিয়া দেখতে পান অধিকাংশ ভাষা প্রযুক্তি হয় টপ ডাউন পদ্ধতিতে ব্র্যাকেট উপর থেকে চাপিয়ে দেওয়া ব্র্যাকেট ক্লোজড সেই ভাষা সম্প্রদায়ের সঙ্গে খুব সামান্য সমন্বয়ের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে না হয় ভাষা সম্প্রদায়ের সঙ্গে একসাথে কাজ করার যে গুটি কয়েক প্রচেষ্টা দেখা গিয়েছে সেগুলিতে পর্যাপ্ত পরিকল্পনা ও সমন্বয়ের অভাব রয়েছে আবার প্রাসঙ্গিক এই সমস্ত সমস্যা ও উদ্বেগ আমাদের আরও বহুভাষিক ইন্টারনেট তৈরির পথ করে দেয় এবং আমরা এই সমস্ত সম্ভাবনার বিষয়ে পরে আসব ভাষা সাপোর্ট কোলেন প্ল্যাটফর্ম ও মেসেজিং অ্যাপসমূহ আমরা আরও গভীরে গিয়ে বুঝতে চেষ্টা করেছি যে কেন ইন্টারনেট এখনও আমাদের বাস্তব পৃথিবীর মতো এতটা বহুভাষিক নয় সেখানে আমরা দেখেছি প্রধান প্রধান ডিজিটাল প্ল্যাটফর্ম ও অ্যাপ্লিকেশনগুলি আমাদের নিজেদের ভাষায় যোগাযোগ সাধন কন্টেন্ট তৈরি ও তা ভাগ করে নিতে কোন ধরনের ভাষা সহায়তা ব্র্যাকেট অর্থাৎ বিভিন্ন ভাষায় ব্যবহারকারী ইন্টারফেস ব্র্যাকেট ক্লোজড যোগান দেয় মার্টিন ও মার্ক এগারোটি ওয়েবসাইট বারোটি অ্যান্ড্রয়েড অ্যাপ এবং ষোলোটি আইওএস অ্যাপের ভাষা সহায়তা bracket language support bracket closed বিশ্লেষণ করেছেন তারা বহুল ব্যবহৃত প্ল্যাটফর্মগুলি বেছে নিয়েছেন যেগুলি জ্ঞান আহরণ ও ভাগ করে নেওয়ার ক্ষেত্রে বিশেষ পারদর্শী বিশেষ করে যেগুলির উপস্থিতি এবং শ্রোতা বিশ্বব্যাপী তাঁদেরকে এইসব প্ল্যাটফর্ম ও অ্যাপগুলির ক্ষেত্রে সর্বজনীনভাবে উপলব্ধ তথ্যের উপরেও নির্ভর করতে হয়েছে একই সঙ্গে কণ্ঠের বদলে লিখিত পাঠ্যবস্তু ও কন্টেন্টকে কেন্দ্র করে কাজটি সম্পাদন করতে হয়েছে প্ল্যাটফর্মগুলিকে চারটি বিস্তৃত ভাগে ভাগ করা হয়েছিল ব্র্যাকেট তারা ওভারল্যাপ করছে একথা স্বীকার করে ব্র্যাকেট ক্লোজড এক জ্ঞান আহরণ ব্র্যাকেট সার্চ ইঞ্জিনগুলি সহ জ্ঞান ও তথ্যের প্ল্যাটফর্মসমূহ ব্র্যাকেট ক্লোজড গুগল মানচিত্র গুগল সার্চ উইকিপিডিয়া ইউটিউব দুই ভাষা শিক্ষা ব্র্যাকেট স্বনির্দেশিত ভাষা শিক্ষার প্ল্যাটফর্মসমূহ ব্র্যাকেট ক্লোজড ডুওলিঙ্গ এবং শিক্ষা প্ল্যাটফর্মগুলি কোর্সেরা ইউডাসিটি ইউডেমি তিন সামাজিক মাধ্যম ব্র্যাকেট জনসাধারণ অভিমুখী সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলি bracket closed Facebook Instagram Snapchat TikTok Twitter চার মেসেজিং ব্র্যাকেট ব্যক্তিগত এবং group messaging bracket closed imo KakaoTalk Line Line Lite Messenger QQ Signal Skype Telegram Viber WeChat WhatsApp Zoom আমরা দেখেছি যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম জুড়ে পাঠ্যভিত্তিক ভাষা সহায়তা অত্যন্ত অসমভাবে বন্টন করা হয়েছে উইকিপিডিয়া গুগল সার্চ এবং ফেসবুকের মতো বৃহৎ ওয়েব প্ল্যাটফর্মগুলি এই মুহূর্তে সবচেয়ে বেশি ভাষা সাপোর্ট দেয় মজার বিষয় হল উইকিপিডিয়া ব্র্যাকেট যা একটি অলাভজনক প্ল্যাটফর্ম এবং বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবকদের দ্বারা সম্পাদিত ব্র্যাকেট ক্লোজড এখনও অবধি সবচেয়ে ব্যাপক মাত্রায় অনুদিত প্ল্যাটফর্ম উইকিপিডিয়া একটি প্রাথমিক ব্যবহারকারী ইন্টারফেস সহ প্রায় চারশোটির বেশি ভাষা সাপোর্ট করে যার মধ্যে প্রায় তিনশোটি ভাষায় অন্তত একশোটি করে নিবন্ধ রয়েছে গুগল অনুসন্ধান একশো পঞ্চাশটি ভাষা সাপোর্ট করে এবং ফেসবুক সত্তর থেকে একশোটি সাপোর্টেড ভাষাসহ উপলব্ধ মেসেজিং অ্যাপগুলির মধ্যে সিগন্যাল প্রথমে আছে অ্যান্ড্রয়েডে প্রায় সত্তরটি এবং আইওএসে পঞ্চাশটি ভাষাসহ অন্যদিকে অধিকাংশ প্ল্যাটফর্মের ভাষা সাপোর্টই বেশিরভাগ ভাষাকে ব্রাত্য করে অল্প সংখ্যক বহুল ব্যবহৃত ভাষার উপর জোর দেয় উদাহরণস্বরূপ কিউকিউ নামের মেসেঞ্জার অ্যাপটি শুধুমাত্র চীনা ভাষা সাপোর্ট করে জরিপ করা অধিকাংশ প্ল্যাটফর্মেরই যে কতিপয় ভাষাগুলি ব্যবহারের চোঁক রয়েছে সেগুলির মধ্যে আছে ইংরেজি স্প্যানিশ পর্তুগিজ এবং ফরাসির মতো ইউরোপীয় ভাষা সেই সঙ্গে নির্দিষ্ট কিছু এশীয় ভাষা যেমন ম্যান্ডারিন চীনা ইন্দোনেশিয়ান জাপানি ও কোরিয়ান প্রধান ভাষাগুলির মধ্যে আরবি ও মালয় কম সাপোর্টেড এবং অন্য যেসব ভাষায় এক থেকে দশ কোটি মানুষ কথা বলেন সেগুলির ইন্টারফেস সাপোর্ট ভালোভাবে পায় না বিশ্বের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ভাষা সাপোর্টে ঘাটতির মানে কি দু সালে আমাদের আনুমানিক হিসেব অনুযায়ী সমগ্র বিশ্বে প্রায় সাতশো নব্বই কোটি মানুষ যাদের অধিকাংশই এশিয়া ব্র্যাকেট প্রায় চারশো সত্তর কোটি ব্র্যাকেট ক্লোজড ও আফ্রিকার ব্র্যাকেট প্রায় একশো চল্লিশ কোটি ব্র্যাকেট ক্লোজড অধিবাসী অথচ বিশ্বের অধিকাংশই ইন্টারনেটের ভাষাগুলির সুবিধা থেকে বঞ্চিত যারা আফ্রিকান ভাষাগুলিতে কথা বলছেন আফ্রিকান ভাষাগুলির বেশিরভাগই আমাদের সমীক্ষা করা কোনো প্ল্যাটফর্মের ইন্টারফেস ভাষা হিসেবে ব্যবহৃত হয়নি এর ফলে নব্বই শতাংশ আফ্রিকানকেই এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করতে একটি দ্বিতীয় ভাষার শরণাপন্ন হতে হয় অনেকের ক্ষেত্রেই এর অর্থ হতে পারে কোনো ইউরোপীয় ঔপনিবেশিক ভাষা অথবা সেই অঞ্চলের কোনো একটি বেশি প্রভাবশালী ভাষা বেছে নেওয়া যারা দক্ষিণ এশীয় ভাষাগুলিতে কথা বলছেন দক্ষিণ এশিয়ায় জরিপ করা অর্ধেক প্ল্যাটফর্মই কোনো আঞ্চলিক ভাষায় ইন্টারফেস সাপোর্ট দেয় না এবং এমনকি হিন্দি ও বাংলার মতো মুখ্য দক্ষিণ এশীয় ভাষাগুলি যাতে কোটি কোটি মানুষ কথা বলেন সেগুলিও তুলনায় অনেক কম সাপোর্টেড যারা দক্ষিণ পূর্ব এশীয় ভাষাগুলিতে কথা বলছেন দক্ষিণ পূর্ব এশীয় ভাষাগুলির সাপোর্ট একই রকমভাবে মিশ্র যেখানে আমাদের জরিপ অনুযায়ী ইন্দোনেশীয় ভিয়েতনামিজ এবং থাই ভাষার ক্ষেত্রে ভালোভাবে সাপোর্টের এই প্রবণতা অনেক বেশি অন্য অধিকাংশ দক্ষিণ পূর্ব এশীয় ভাষাগুলি আমাদের জরিপ করা অধিকাংশ প্ল্যাটফর্মই সাপোর্ট করে না এই সমস্ত অঞ্চলে যারা বসবাস করেন তাদের দৈনন্দিন বাস্তবতার সাপেক্ষে মার্টিন ও মার্কের গবেষণালব্ধ ফলগুলি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে উদাহরণস্বরূপ মালাউইয়ের ডোনাল্ড যখন চিন্দালি নামের একটি বিপন্ন বান্টু ভাষা ব্যবহারকারীদের জিজ্ঞাসা করেছেন কিভাবে তারা ফোনের মাধ্যমে যোগাযোগ করেন উত্তরে তিনি জানতে পেরেছেন যে এই কাজটি চিন্দালিতে কতটা সময় সাপেক্ষ এবং পরিশ্রমসাধ্য কারণ তাদের বেশিরভাগ ফোনই ইংরেজি ফরাসি বা আরবি ভাষা সাপোর্ট করে তাই সেগুলির ইন্টারফেস চিন্দালি ভাষাকে চিনতে পারেনি অর্থনৈতিক ও সামাজিক বাধ্যবাধকতার পাশাপাশি অতি অবশ্যই এই সমস্ত প্রযুক্তিগত প্রতিবন্ধকতা চিন্দালিভাষীদের স্মার্টফোন বা ডেটা প্ল্যান কেনার ক্ষমতাকে সীমিত করে এমনকি যারা মালাউইয়ের জাতীয় ভাষা চিচেওয়া ব্যবহার করেন ভাষা সাপোর্টের অভাব তাদের পক্ষে বড় বাধা হয়ে দাঁড়ায় কোট আমি কেন একটা দামি ফোন কিনব বা সময় নষ্ট করে ইন্টারনেট ঘাঁটতে যাব যেখানে ভাষাটা ইংরেজি এবং আমি সেটা বুঝি না আনকোট কার্যত অধিকাংশ আফ্রিকান ভাষার ক্ষেত্রে ভাষা সাপোর্টের অভাব তীব্রভাবে লক্ষ্য করা গিয়েছিল দু হাজার সালে যখন টুইটার প্রথম স্বীকৃতি দেয় সোয়াহিলিকে এমন একটি ভাষা যেটিতে পূর্ব আফ্রিকা ও তার বাইরেও পাঁচ থেকে পনেরো কোটি মানুষ কথা বলেন ব্র্যাকেট প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে ব্র্যাকেট ক্লোজড এর আগে অবধি সোয়াহিলি এবং অন্য অধিকাংশ আফ্রিকান ভাষাকে এই প্ল্যাটফর্মে ইন্দোনেশিয়ান হিসাবে উল্লেখ করা হতো সোয়াহিলি শব্দের এই স্বীকৃতি ও এর অনুবাদ প্রচেষ্টা কিন্তু এই টেক কোম্পানিটির দ্বারা শুরু হয়নি প্রকৃতপক্ষে এটা ছিল সোয়াহিলিভাষী টুইটার ব্যবহারকারীদের একটি প্রচার আন্দোলনের ফল লাতিন আমেরিকাতেও আদিবাসী ভাষাগুলির পরিস্থিতি খুব একটা ভালো নয় কিমেল টুয়ে প্রকল্প মাপুজুগুন ভাষার উপর কাজ করছে বর্তমান চিলি ও আর্জেন্টিনার মাপুচি জনগোষ্ঠী এই ভাষায় কথা বলে এই প্রকল্পের সঙ্গে একটি সাক্ষাৎকারে তারা জানিয়েছেন কোট ফেসবুক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে মাপুজুগুনে কিছু পোস্ট করতে পারলে চমৎকার হবে ইন্টারফেস অনুবাদও নয় শুধুমাত্র ট্যাগ করতে পারা যে সমস্ত মেনু থাকে সেগুলো মাপুজুগুন ভাষায় হলেই হবে উদাহরণস্বরূপ ফেসবুক বা ইউটিউবে কোনো ভিডিও আপলোড করার সময় আপনি মাপুজুগুনে কোনো ট্রান্সক্রিপ্ট যোগ করতে পারবেন না কারণ পূর্ব নির্ধারিত ভাষার তালিকায় এটি নেই ফলে আপনি যদি মাপুজুগুনে কোনো বর্ণনা দিতে চান তাহলে অতি অবশ্যই আপনাকে বলতে হবে যে এটি স্প্যানিশ বা ইংরেজিতে আনকোট মার্টিন ও মার্ক নির্দিষ্ট ডিভাইস যেমন মোবাইল ফোন ধরে ধরে ভাষা সাপোর্ট বিশ্লেষণ করেননি কিন্তু আমরা জানি যে ডিজিটাল কিবোর্ডগুলি হলো এমন কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেসের অন্যতম যে জায়গাগুলিতে ভাষাবিদ ও প্রযুক্তিবিদরা সবচেয়ে বেশি উন্নতি করেছেন উদাহরণস্বরূপ জিবোর্ড অ্যান্ড্রয়েড পরিচালিত স্মার্টফোনের জন্য গুগলের কিবোর্ড নশোরও বেশি ধরনের ভাষা সাপোর্ট করে এবং এটি বিভিন্ন ভাষা সম্প্রদায় ও গবেষকদের সঙ্গে উল্লেখযোগ্য কাজের ভিত্তিতে তৈরি এখনও আমরা এই সমস্ত ক্ষমতাসম্পন্ন স্মার্টফোনের কিবোর্ড ব্যবহার করতে পারি যদি তুলনামূলকভাবে দামি স্মার্টফোন কেনার ক্ষমতা থাকে তবেই একই সঙ্গে সিংহলির ক্ষেত্রে উদার অভিজ্ঞতা প্রথম অথবা দ্বিতীয় ভাষা হিসেবে যে ভাষায় শ্রীলঙ্কার দু কোটিরও বেশি মানুষ কথা বলেন দেখায় যে ভাষা সাপোর্ট নিয়ে কাজ করা প্রযুক্তিবিদরা যদি সহজে ভাষাটি বুঝতে না পারেন তবে সেই ভাষায় কন্টেন্ট তৈরি করা এখনও বেশ কঠিন বিশেষত তা যদি পশ্চিম ইউরোপীয় ভাষাগুলির ল্যাটিন লিপি থেকে অনেকটা আলাদা হয় তিনি বলেন কোট ইউনিকোড সিংহলির মূল সমস্যা হল বিভিন্ন হরফ একসাথে করে একটি অক্ষর তৈরি করার যে ক্রম সেটিতে এতে করে ব্যঞ্জন বর্ণের পরে বৈশিষ্ট্যসূচক চিহ্ন যোগ করতে হয় এই চিন্তাধারা ইউরোপীয় ভাষার নিয়ম অনুসারী যা ল্যাটিন লিপির উপর ভিত্তি করে গঠিত কিন্তু সিংহলিতে কখনো কখনো বৈশিষ্ট্যসূচক চিহ্ন ব্যঞ্জনপর্ণের আগে আসে আনকোট ইউনিকোড হল কোনো ভাষার লিখন পদ্ধতি বা লিপির টেক্সট কোডিংয়ের প্রযুক্তিগত মানদণ্ড এর তেরোতম সংস্করণে এক লক্ষ তেতাল্লিশ হাজার আটশো উনষাটটি অক্ষর আছে যা বর্তমানে তিরিশটিরও বেশি ধরনের লিখন পদ্ধতিতে ব্যবহৃত হয় কারণ একই লিখন পদ্ধতি একাধিক ভাষার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ব্র্যাকেট উদাহরণস্বরূপ অধিকাংশ পশ্চিম ইউরোপীয় ভাষাগুলির ক্ষেত্রে ল্যাটিন লিপি চীনা জাপানি ও কোরিয়ান ভাষাগুলির জন্য হান লিপি এবং বিভিন্ন দক্ষিণ এশীয় ভাষাগুলির জন্য দেবনাগরী লিপি ব্র্যাকেট ক্লোজড এতে এমনকি ঐতিহাসিক ভাষালিপি যেগুলি আর ব্যবহার হয় না সেগুলির জন্য অক্ষর আছে ইউনিকোড কনসর্টিয়াম ব্র্যাকেট ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি অলাভজনক সংস্থা ব্র্যাকেট ক্লোজড এছাড়াও ইমোজি নিয়ে কাজ করে যে প্রতীকগুলি আমরা বিভিন্ন ইন্টারফেসের মাধ্যমে প্রতিদিন ব্যবহার করি ভাষা সাপোর্ট বিষয়ক মার্টিন ও মার্কের সমীক্ষা এবং বিশ্বের নানা প্রান্তের অন্য কন্ট্রিবিউটারদের অভিজ্ঞতা সব মিলিয়ে এই সংক্ষিপ্ত বিবরণে এই মুহূর্তে বিভিন্ন অ্যাপ ও প্ল্যাটফর্মে অধিকাংশ ভাষার ক্ষেত্রে সীমিত ও অসম প্রযুক্তিগত সহায়তার আরও বিশদ বিবরণ ফুটে উঠেছে এগুলি অবশ্যই পড়ুন ভাষার কন্টেন্ট কোলন অ্যাক্সেসিবিলিটি ও উৎপাদন আমরা যখন অনলাইন হই তখন বিশ্বের কোন অংশের ও কাদের জ্ঞানের সঙ্গে আমাদের পরিচয় ঘটছে তা বিশ্লেষণের মধ্য দিয়ে ইন্টারনেটের কন্টেন্টকে আমরা বুঝতে চেয়েছি কারণ মোটের ওপর সমস্ত ওয়েবসাইটের তেষট্টি শতাংশের বেশি তাদের কন্টেন্টের প্রাথমিক ভাষা হিসেবে ইংরেজি ব্যবহার করে আমাদের কন্ট্রিবিউটররা তাদের প্রবন্ধে ও সাক্ষাৎকারে তাদের ভাষায় অর্থপূর্ণভাবে ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে কি কি ঐতিহাসিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত বাধার সম্মুখীন হতে হয় সেসব নিয়ে আলোচনা করেছেন সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো তারা সকলেই ইন্টারনেটে তাদের নিজেদের ভাষায় প্রাসঙ্গিক বিষয়গুলি খুঁজে পাওয়া ও এই ভাষাগুলিতে অর্থপূর্ণ কন্টেন্ট তৈরি করার যে সমস্যা তা নিয়ে আলোচনা করেছেন অন্যভাবে বলতে গেলে যারা আমাদের অভিজ্ঞতা বা প্রেক্ষাপট বুঝতে অক্ষম বা এমনকি যারা বিরূপ মনোভাব পোষণও করতে পারেন আমাদের জন্য সম্পূর্ণ অন্য ভাষায় তাদের হাতে তৈরি তথ্য ও জ্ঞান সম্ভার ব্যবহার করতে পারা আমাদের পক্ষে যথেষ্ট নয় আমাদের নিজেদের এবং আমাদের সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় অর্থপূর্ণ কন্টেন্ট আমাদেরকেই তৈরি করতে হবে অথবা বিভিন্ন ভাষায় এগুলির উৎপাদন ও সম্প্রসারণকে আমরা যেন অন্তত সমর্থনটুকু করতে পারি এটি বিশেষ করে তাদের পক্ষে জরুরি যাদের অ্যাক্সেসিবিলিটির সমস্যা রয়েছে এবং যারা প্রান্তিকীকরণ ও বহিষ্করণের বিভিন্ন রূপ উপর্যুপরি অনুভব করেন যেমনটা জোয়েল তার ইন্ডিজেমোজি প্রকল্প নিয়ে সাক্ষাৎকারে আমাদের জানিয়েছেন এটা শুরু হয়েছিল তার একটা হতাশ টুইট থেকে যেখানে একদিন তিনি রাস্তার পাশে গাড়ি থামিয়ে বিভিন্ন ইমোজির পাশে পাশে আরেন্টে শব্দে সেগুলির অর্থ লিখতে শুরু করেছিলেন ইন্টারনেটে ইমোজিগুলি প্রথম ব্যবহৃত হতে শুরু হওয়ার কয়েক দশক পরেও আরেন্টের মতো আদিবাসী ভাষাগোষ্ঠীগুলির চাহিদা মতো তাদের মৌখিক এবং দৃশ্য ভাষা ব্যবহারের আর্জি মানা হয়নি যেমনটা আমরা আগে বলেছি ইউনিকোড কনসোর্টিয়াম নতুন ইমোজির জন্য জনসাধারণের অনুরোধ বিবেচনা করে কিন্তু অস্ট্রেলিয়ার মূল নিবাসীদের পতাকার জন্য একটি ইমোজির মতো আবেদনগুলি প্রত্যাখ্যাত হয় জোয়েল ক্যাডি এবং অন্যান্যদের ক্ষেত্রে ইন্ডিজেমোজি প্রকল্প এই ধরনের বহুবিধ শারীরিক ও ভার্চুয়াল প্রান্তিকতাকে ঠেলে সরিয়ে দেওয়ার একটি বহু প্রজন্মের উদ্যোগে পরিণত হয়েছে পাশাপাশি এই প্রকল্প তাদের আদি জাতি পরিচয় ও ভাষার জন্য অর্থবহ এমনভাবে নিজস্ব কন্টেন্ট তৈরি করারও একটি উদ্যোগ এটা মনে রাখা দরকার যে আদিবাসী ভাষাগুলি আজকের দিনে বিশ্বে কোট সংখ্যালঘু আনকোট ভাষা এর পিছনে রয়েছে ঔপনিবেশিকতার মধ্য দিয়ে গণহত্যার ইতিহাস যেখানে আদি জনগোষ্ঠীগুলিকে হয় ধ্বংস করে দেওয়া হয়েছে না হয় কোনো দেশ বা অঞ্চলের প্রাথমিক বাসিন্দা হওয়া সত্ত্বেও তারা সংখ্যালঘু জনগোষ্ঠীতে পরিণত হয়েছে এবং এই ঔপনিবেশীকরণ প্রক্রিয়ার অভিঘাত লক্ষ লক্ষ মানুষ কথা বলেন এমন প্রভাবশালী ভাষাগুলির ওপরেও পড়েছে ঈশান একজন দৃষ্টিশক্তিহীন কুইয়ার একাডেমিক যার পক্ষে অনলাইন হওয়াটাই সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে একটি প্রচেষ্টা এরপর বাংলায় প্রতিবন্ধকতা সমকামিতা এবং তদুপরি এ দুয়ের ইন্টারসেকশন নিয়ে প্রাসঙ্গিক তথ্য খুঁজে পেতে তাকে রীতিমতো লড়াই করতে হয় একে তিনি বলছেন কোট প্রান্তিকতার মধ্যে প্রান্তিকতা আনকোট কোলন কোট একদিকে সমাজের হোমোফোবিক ও এবলিস্ট আচরণ এবং অন্যদিকে ব্যক্তির ব্র্যাকেট খুইয়ার এবং স্ল্যাশ অথবা প্রতিবন্ধী ব্র্যাকেট ক্লোজড অন্তর্নিহিত হোমোফোবিয়া ও এবলিজম এই দুটি একে অপরের পরিপূরক এবং একত্রেই তারা প্রান্তিকীকরণের প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করে সমাজে একজন কুইয়ার প্রতিবন্ধী মানুষের অবস্থানটিকে কোট প্রান্তিকতার মধ্যে প্রান্তিকতা আনকোট শব্দবন্ধটির দ্বারা বর্ণনা করা যেতে পারে আনকোট অন্য ভাষায় বলতে গেলে ইন্টারনেটে পর্যাপ্ত তথ্য ও অ্যাক্সেসের প্রক্রিয়াটি বাংলার মতো একটি প্রভাবশালী ভাষাতেও অনুপস্থিত যে ভাষায় বিশ্বের প্রায় তিরিশ কোটি মানুষ কথা বলেন মার্টিন ও মার্ক দুটি ভিন্ন ধরনের তথ্য ও জ্ঞানের প্ল্যাটফর্মকে বেছে নিয়ে সেখানে বিভিন্ন ভাষায় কন্টেন্টের ধরন ও পরিমাণ বিশ্লেষণ করার জন্য আরও গভীরে যেতে চেয়েছেন এই প্ল্যাটফর্ম দুটি হল গুগল মানচিত্র এবং উইকিপিডিয়া গুগল মানচিত্র আমরা কি আমাদের অসংখ্য ভিন্ন ভিন্ন ভাষায় গুগল ম্যাপ ব্যবহার করতে পারি গুগল মানচিত্রে বিশ্বের যে রূপ আমরা দেখি আমাদের ব্যবহৃত ভাষা কি তাকে বদলে দেয় এই প্রশ্নগুলির উত্তর দিতে গিয়ে মার্টিন ও মার্ক গুগল ম্যাপের গ্লোবাল কন্টেন্ট কভারেজের তথ্য সংগ্রহ করেছেন দশটি সর্বাধিক কথিত ভাষায় ইংরেজি ম্যান্ডারিন চীনা হিন্দি স্পেনীয় ফরাসি আরবি বাংলা রাশিয়ান পর্তুগিজ এবং ইন্দোনেশীয় bracket Bahasa Indonesia bracket closed তারা পৃথক পৃথকভাবে এই ভাষাগুলিতে কয়েক কোটি অনুসন্ধানের ফলাফল সংগ্রহ করেছেন এবং এর মধ্যে তিরিশ লক্ষ অদ্বিতীয় স্থান ব্র্যাকেট বিভিন্ন স্থান ও অন্যান্য ক্ষেত্র ব্র্যাকেট ক্লোজড চিহ্নিত করেছেন এবং সেগুলির মানচিত্র প্রস্তুত করেছেন এতে অবাক হওয়ার কিছু নেই যে ম্যাপগুলিতে তখনই সবচেয়ে বেশি কন্টেন্ট থাকে যখন আমরা গুগল ম্যাপ ইংরেজিতে ব্যবহার করি গুগলের ইংরেজি ভাষার মানচিত্র সমগ্র বিশ্বকে কভার করে যদিও গ্লোবাল নর্থে এটি অনেক বেশি ঘন ব্র্যাকেট অর্থাৎ এখানে অনেক বেশি তথ্য আছে ব্র্যাকেট ক্লোজড যার কেন্দ্রে আছে ইউরোপ ও উত্তর আমেরিকা একই সঙ্গে এটি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশ ও সেই সঙ্গে লাতিন আমেরিকার একটা বড় অংশকেও তুলনামূলক ভালোভাবে কভার করে যদিও তুলনায় আফ্রিকার বহু অংশে কন্টেন্ট অনেক কম আমরা দেখেছি অনেকটা জায়গা জুড়ে ভালোভাবে ছড়িয়ে থাকা ইংরেজি মানচিত্রের তুলনায় বাংলা ব্র্যাকেট যা ঈশানের প্রথম ভাষা ব্র্যাকেট ক্লোজড সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে এটি মূলত দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারত ও বাংলাদেশ জুড়ে রয়েছে বিশ্বের বাকি অংশের বাংলাভাষী মানুষদের জন্য গুগল ম্যাপে অতি সামান্য কিছু বা একেবারেই কোনো কন্টেন্ট নেই বলা যায় অতিরিক্ত কন্টেন্ট খুঁজে পেতে এবং ভারত বাংলাদেশের বাইরে অন্যান্য দেশগুলিতে চলাফেরার ক্ষেত্রে বাংলাভাষীদের ইংরেজির মতো কোনো দ্বিতীয় ভাষাকে বেছে নিতে হয় হিন্দি ব্র্যাকেট যা ইংরেজি ও ম্যান্ডারিন চীনা ভাষার পর বিশ্বে তৃতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা ব্র্যাকেট ক্লোজড গুগল ম্যাপের ক্ষেত্রেও কথা প্রযোজ্য মার্টিন ও মার্কের বিস্তারিত প্রবন্ধে বিভিন্ন ভাষায় গুগল মানচিত্র নিয়ে আরও অনেক কিছু রয়েছে উইকিপিডিয়া মার্টিন ও মার্কের প্ল্যাটফর্ম সমীক্ষা অনুযায়ী ইন্টারনেটে ভাষা সাপোর্টের ক্ষেত্রে উইকিপিডিয়া সবচেয়ে এগিয়ে আছে এতে গুগল ও ফেসবুক সহ যে কোনো বাণিজ্যিক প্ল্যাটফর্মের চেয়ে অনেক বেশি ভাষায় অনুদিত ব্যবহারকারী ইন্টারফেস রয়েছে উইকিপিডিয়ার নিবন্ধগুলিতে জ্ঞান ও তথ্যের প্রকৃত কন্টেন্টের হিসেবে তিনশোরও বেশি ভাষায় এর সংস্করণ রয়েছে কিন্তু তবুও এই ভাষাগুলিতে কথা বলা প্রত্যেকে একই কন্টেন্ট বা একই পরিমাণ তথ্য পায় না আমরা আরও গভীরে গিয়ে প্রশ্ন করতে ও উত্তর পেতে চেয়েছি যে উইকিপিডিয়ার বিভিন্ন ভাষার সংস্করণ জুড়ে কন্টেন্টের ব্যাপ্তি কেমন এক্ষেত্রে কিছু ভাষা কি বাকি ভাষাগুলির তুলনায় বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে নির্দিষ্ট কিছু ভাষাগোষ্ঠী কি বাকিদের তুলনায় অনেক বেশি কন্টেন্ট পেয়ে থাকে আমরা মার্টিন ও মার্কের উইকিপিডিয়া বিশ্লেষণে এইরকমই কিছু প্রশ্নের উত্তর বিশদে দিয়েছি আমরা দু হাজার আঠেরোর তথ্য ব্যবহার করেছি জিও ট্যাগ ব্র্যাকেট উইকিপিডিয়া নিবন্ধগুলির মধ্যে ভৌগোলিক রেফারেন্স যেমন স্থানাঙ্ক বসানোর একটি পদ্ধতি ব্র্যাকেট ক্লোজড সহ এবং বিভিন্ন ভাষায় নিবন্ধের সংখ্যা ও কন্টেন্টের বৃদ্ধি বিশ্লেষণ করেছি এছাড়াও আমরা যে কোট আঞ্চলিক আনকোট ভাষাগুলির ওপর ভিত্তি করে আমাদের বিশ্লেষণ প্রক্রিয়া চালিয়েছি সেগুলি হয় ইউনিকোড সিএলডিআর ব্র্যাকেট যে কোডটি ইন্টারনেটে ভাষাগুলিকে সাপোর্ট করে ব্র্যাকেট ক্লোজড এ দাপ্তরিক ভাষার শ্রেণীভুক্ত না হয় কোনো দেশের অন্তত তিরিশ শতাংশ জনগণ ভাষাটি ব্যবহার করেন এরপরে আমরা সবচেয়ে অধিক ব্যবহৃত আঞ্চলিক ভাষাগুলিকে চিহ্নিত করেছি অর্থাৎ প্রতিটি দেশে সবচেয়ে বেশি মানুষ কথা বলেন যে ভাষায় আমরা এমন তিয়াত্তরটি ভাষা খুঁজে পেয়েছি যেগুলি অন্তত একটি দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত এদের মধ্যে ইংরেজি সর্বাধিক কথিত ভাষা এবং চৌত্রিশটি দেশের সবচাইতে প্রভাবশালী ভাষা এরপরে আছে আরবি ও স্পেনীয় আঠেরোটি দেশ ফরাসি তেরোটি দেশ পর্তুগিজ সাতটি দেশ জার্মান চারটি দেশ এবং ডাচ তিনটি দেশ চীনা ইতালীয় মালয় রোমানিয়ান গ্রিক ও রাশিয়ান দুটি করে দেশের এবং বাদবাকি ষাটটি ভাষা একটি করে দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা প্রতিটি দেশের উইকিপিডিয়া কন্টেন্টের সঙ্গে এই আঞ্চলিক ভাষাগুলির বন্টনের তুলনা করার জন্য আমরা সেই দেশ সম্পর্কিত সবচেয়ে বেশি সংখ্যক নিবন্ধের উইকিপিডিয়া ভাষা সংস্করণকে চিহ্নিত করেছি সেখানে আমরা ইংরেজি ভাষার কন্টেন্টের প্রতি পক্ষপাত খুঁজে পেয়েছি ইংরেজি আটানব্বইটি দেশের প্রভাবশালী উইকিপিডিয়া ভাষা এরপর আছে ফরাসি ব্র্যাকেট নয়টি দেশ ব্র্যাকেট ক্লোজড জার্মান আটটি দেশ স্পেনীয় সাতটি দেশ ক্যাটালান এবং রাশিয়ান চারটি দেশ ইতালীয় ও সার্বিয়ান তিনটি দেশ এবং ডাচ গ্রিক আরবি সার্বো ক্রোয়েশিয়ান সুইডিশ ও রোমানিয়ান দুটি দেশ বাকি একুশটি উইকিপিডিয়া ভাষা একটি করে দেশের ক্ষেত্রে সর্বাধিক প্রভাবশালী যেখানে প্রতিটি ভাষায় উইকিপিডিয়ার নিবন্ধের সংখ্যা বেড়েই চলেছে সেখানে এটা স্পষ্ট যে উইকিপিডিয়ার ভাষা সংস্করণ আকারে ও আয়তনে অনেকখানি পরিবর্তিত হয়ে থাকে নিবন্ধের সংখ্যা এবং সম্পাদক গোষ্ঠীগুলির আয়তন এ দুয়ের নিরিখেই ইংরেজি উইকিপিডিয়া এখনও পর্যন্ত বৃহত্তম এতে ষাট লক্ষেরও বেশি নিবন্ধ এবং প্রায় চার কোটি নথিভুক্ত কন্ট্রিবিউটর রয়েছেন পরবর্তী বৃহত্তম কন্ট্রিবিউটর গোষ্ঠী রয়েছে স্পেনীয় জার্মান এবং ফরাসি উইকিপিডিয়া সংস্করণগুলিতে এগুলির প্রত্যেকটিতে কন্ট্রিবিউটরের সংখ্যা চল্লিশ থেকে ষাট লক্ষের মধ্যে এবং নিবন্ধ রয়েছে কুড়ি লক্ষের কাছাকাছি বাকি ভাষা সংস্করণগুলি তুলনামূলকভাবে ক্ষুদ্রায়তন কেবলমাত্র কুড়িটির মতো ভাষা সংস্করণে দশ লক্ষের বেশি নিবন্ধ রয়েছে আর শুধুমাত্র সত্তরটিতে রয়েছে এক লক্ষের বেশি নিবন্ধ উইকিপিডিয়ার অধিকাংশ ভাষা সংস্করণেই ইংরেজি উইকিপিডিয়ার কন্টেন্টের সামান্য কিছু অংশ থাকে আকর্ষণীয় বিষয় হল গুগল মানচিত্রে ভাষা বন্টনের যে অসাম্য আমরা এর আগে দেখেছি উইকিপিডিয়া জুড়েও সেই একই বিষয়ের পুনরাবৃত্তি দেখতে পাই এটি এক্ষেত্রেও সত্য যে যখন আমরা বিভিন্ন ভাষায় ব্র্যাকেট প্রথম ও দ্বিতীয় উভয় ভাষা হিসেবেই ব্র্যাকেট ক্লোজড কথা বলা মানুষের সংখ্যার সঙ্গে সেই ভাষায় উইকিপিডিয়ার নিবন্ধের সংখ্যা তুলনা করি তখন দেখতে পাই ইংরেজি ফরাসি স্পেনীয় রাশিয়ান ও পর্তুগিজের মতো ইউরোপীয় ভাষায় উইকিপিডিয়ার নিবন্ধের সংখ্যা সেই ভাষায় কথা বলা মানুষের সংখ্যার সমানুপাতিক কিন্তু বাকি বহুল কথিত ভাষাগুলির ক্ষেত্রে এটি সত্য নয় ম্যান্ডারিন চীনা হিন্দি আরবি বাংলা এবং ইন্দোনেশীয় bracket Bahasa Indonesia bracket closed ভাষাগুলির প্রত্যেকটিতে কোটি কোটি মানুষ কথা বলেন তবুও তাদের ভাষাগুলিতে উইকিপিডিয়া ক্ষুদ্রায়তন ইউরোপীয় ভাষাগুলির তুলনায় নিবন্ধের সংখ্যা অনেক কম উইকিপিডিয়ার চীনা হিন্দি বা আরবি সংস্করণের তুলনায় ফরাসি স্পেনীয় বা পর্তুগিজ সংস্করণে সংখ্যায় অনেক বেশি নিবন্ধ রয়েছে যদিও পূর্বোক্ত ভাষাগুলি বিশ্বের শীর্ষ পাঁচটি কথিত ভাষার অন্তর্ভুক্ত ফরাসি এবং পর্তুগিজের চেয়েও এই ভাষাগুলিতে অনেক বেশি সংখ্যক মানুষ কথা বলেন মার্টিন ও মার্কের প্রবন্ধতে বিভিন্ন ভাষায় উইকিপিডিয়া নিয়ে অনেক বেশি বিশ্লেষণ ও ডেটা ভিজুয়ালাইজেশন আছে কিন্তু এই পরিসংখ্যানগুলি থেকে কথা স্পষ্ট যে এগুলি বিশ্বজুড়ে আমাদের কন্ট্রিবিউটারদের বাস্তব অভিজ্ঞতারই প্রতিধ্বনি যে ভাষাগুলি প্রাথমিকভাবে ইউরোপীয় ঔপনিবেশিক ভাষা নয় সেগুলির প্রান্তিকীকরণ ও বহিষ্করণ অফলাইন এবং অনলাইন জগতের গভীরে রয়েছে আরবির মতো একটি প্রভাবশালী ও বৈশ্বিক ভাষাও এর অন্তর্ভুক্ত কারণ নিজের ভাষায় উইকিপিডিয়া লিখতে গেলে সেই ভাষার অনুষঙ্গের উপর ভিত্তি করে গড়ে ওঠা তথ্য নির্দেশ ব্যবহার করতে আমাদের বিস্তৃত ও নির্ভরযোগ্য প্রকাশিত সোর্স প্রয়োজন যা ব্র্যাকেট যেমনটা আমরা আগে পেয়েছি ব্র্যাকেট ক্লোজড বিশ্বের অধিকাংশ ভাষার ক্ষেত্রেই বিরল একজন উইকিপিডিয়ান হিসাবে এমনা আফ্রিকার বিভিন্ন ভাষায় রিসোর্স ও তথ্য নির্দেশ খুঁজে পাওয়া কতটা কষ্টকর সে সম্পর্কে কথা বলেছেন কোট ডট ডট ডট যেমন একজন উইকিপিডিয়ান হিসেবে আমার সংগ্রাম হল আমাদের নিজেদের ভাষায় তথ্য নির্দেশ খুঁজে বার করা আমি যখন বলছি আমাদের নিজেদের ভাষা তখন সেটা কেবলমাত্র তিউনিসিয়ান ভাষা আমাদের উপভাষা বা আরবি ভাষা নয় সমগ্র আফ্রিকা জুড়েই রিসোর্স ও তথ্য নির্দেশের ক্ষেত্রে আমরা একটি বিশাল ব্যবধান খুঁজে পাই আনকোট এমনকি ইউরোপেও সংখ্যালঘু ভাষাভাষীরা তাদের নিজেদের ভাষায় উইকিপিডিয়া ব্যবহার বা সম্পাদন করতে রীতিমতো সংগ্রাম করেন যখন ক্লডিয়া দেখেছেন যে ব্রিটেনে তার উত্তরদাতাদের অনেকেই ব্রিটেন উইকিপিডিয়ার ব্যাপারে জানতেন কোট এমনকি তাদের মধ্যে উনিশ শতাংশ মানুষ বিদ্যমান নিবন্ধগুলি সম্পাদনা বা নতুন নিবন্ধ লেখার ব্র্যাকেট আট শতাংশ ব্র্যাকেট ক্লোজড কাজেও যুক্ত ছিলেন আনকোট তখন তার মনে হয়েছে যে বেশিরভাগ সংখ্যালঘু ভাষাভাষী মানুষ অন্য একটি প্রভাবশালী ভাষা বেছে নেবেন কারণ তা সহজতর কোট কোনো ভাষায় উপস্থিতি আছে মানে এই নয় যে সেই পরিষেবা ইন্টারফেস অ্যাপ এবং উইকিপিডিয়া আসলে ব্যবহৃত হয় কিছু গবেষণায় দেখা গেছে যে সংখ্যালঘু ভাষাভাষীরা ভাষাভিত্তিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সময় সহজেই তাদের প্রভাবশালী ভাষাটির দ্বারস্থ হচ্ছেন কারণ হয় সেই ভাষায় উপলব্ধ প্রযুক্তিগুলি সহজাতভাবেই উন্নত না হয় পরিষেবার পরিসর অনেক বিস্তৃত আনকোট উইকিপিডিয়া এবং এর বিনামূল্যের ও মুক্ত উৎস ব্র্যাকেট যেখানে কোডগুলি সম্মিলিতভাবে তৈরি এবং প্রকাশ্যে উপলব্ধ ব্র্যাকেট ক্লোজড জ্ঞান প্রকল্পগুলি অনলাইনে বহুভাষিক জ্ঞানের সবচেয়ে আশাব্যঞ্জক ও সহায়ক স্পেসগুলির অন্যতম উদাহরণস্বরূপ এর স্বেচ্ছাসেবক গোষ্ঠীগুলি জানে ও বোঝে যে ইংরেজি আরবি বা চীনা ভাষার কোনো একক রূপ নেই কিন্তু ভাষা প্রসঙ্গ ও বিষয়বস্তুর এই বহুত্ব প্রকাশ করা সবসময় সহজ নয় যেমনটা আমরা আমাদের অভিজ্ঞতা ও বিশ্লেষণ থেকে দেখেছি ক্ষমতা এবং সুবিধার ঐতিহাসিক ও বহমান কাঠামো উইকিপিডিয়াকেও ভোগাচ্ছে যা বিভিন্ন ভাষায় সেই সঙ্গে ভাষাগোষ্ঠীগুলির মধ্যে জ্ঞান সৃষ্টি ও ভাগ করে নেওয়ার রূপ ও পদ্ধতিকে প্রভাবিত করে ব্যক্তি সংস্থা এবং গোষ্ঠী হিসেবে আমরা যারা আরও বহুভাষিক ইন্টারনেটের আশা করি তাদের এগিয়ে যাওয়ার কয়েকটি উপায় কী এই পরবর্তী ও চূড়ান্ত অংশে আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া সমস্ত পরিসংখ্যান ও বর্ণনাগুলি থেকে উঠে আসা উপলব্ধি উপস্থাপন করেছি যাতে আমরা কি শিখলাম সেই সঙ্গে এর প্রসঙ্গ বোধগম্যতা ও কাজকর্ম ব্র্যাকেট যা আমাদের প্রকৃত অর্থে বহুভাষিক ইন্টারনেটের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে ব্র্যাকেট ক্লোজড সম্পর্কে সামগ্রিক একটা ধারণা দেওয়া যায়